তুমি আমার দিন দুনিয়ার সাথী তুমি আমার আধার ঘরের বাতি তুমি আমার দিন দুনিয়ার সাথী তুমি আমার আধার ঘরের বাতি তোমার কথা মনে হলে হৃদয়ে আগুন জ্বলে বিরোহী কোকিল জপে সালাম সালাম আসসালাম আসসালাম হাবিবে পাকা সালাম আসসালাম আসসালাম হা সালাম আসসালাম আসসালাম হাবিবে পাক সালাম আসসালাম আসসালাম হাবিবে পাক সালাম তুমি আমার দিন দুনিয়ার সাথী তুমি আমার আধার গৌরের বাতি হৃদয়ের পিপাসা বড় নাবি তোমাকে দেখিব বলে আশাগুলো ফুল হয়ে ঝড়ে পড়ে ধুলি তোলে হৃদয়ের পিপাসা বড় নাবি তোমাকে দেখিব বলে আশাগুলো ফুল পড়ে ধুলি তোলে কখনো জোয়ার জাগে মনের কুসুম ভাগে তোমারই দরুদ জপে দুনিয়া তামা আসসালাম আসসালাম হাবিবে পাক আসসালাম আসসালাম আসসালাম হাবিবে পাক আসসালাম আসসালাম আসসালাম হাবিবে পাক আসসালাম আসসালাম আসসালাম হাবিবে পাক আসসালাম তুমি আমার দিন দুনিয়ার সাথী তুমি আমার আধার ঘরের বাতি কখনো স্বপ্নে যদি নাবি দেখি গো তোমারি জ্যোতি বিনিময়ে হবে না তার দিলে গো স্বর্ণমতি কখনো স্বপ্নে যদি নবী দেখি গো তোমারি জ্যোতি বিনিময়ে হবে না দিলে গো স্বর্ণমতি তুমি তো আমার পুঁজি তোমাকে আমি খুঁজি তোমারই আলোর ডাকে জাগে ধরা দাম السلام السلام حبیب پاک السلام السلام السلام حبیب پاک السلام السلام السلام حبیب پاک السلام السلام السلام حبیب پاک السلام তুমি আমার দিন দুনিয়ার সাথী তুমি আমার আধার ঘরের বাতি তোমার কথা মনে হলে হৃদয়ে আগুন জ্বলে বিরোহী কুকিল জপে সালাম সালাম সালাম সালাম حی پاک سلام السلام السلام آبی پاک سلام السلام السلام حبی پاک سلام السلام السلام آبی پاک پاکا سلام